وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون তোমরা পাহাড় কেটে জাকজমকের গৃহ নির্মাণ করছো সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের একজন তুমি তো আমাদের মতোই একজন মানুষ বই নাও সুতরাং যদি তুমি সত্যবাদী হও তবে কোন নিদর্শন উপস্থিত করো সালেহ বললেন এই উষ্ট্রি এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্দিষ্ট এক এক দিনের তোমরা একে কোনো কষ্ট দিও না তাহলে তোমাদেরকে মহাদিবসের আজাব পাকড়াও করবে فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز তারা তাকে বধ করল ফলে তারা অনুতপ্ত হয়ে গেল এরপর আজাদ তাদেরকে পাকড়াও করল নিশ্চয়ই এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু লুতের সম্প্রদায়ের পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই লুত তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তা দেবেন أتأتون الذكران من العالمين সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরুষদের সাথে কুকর্ম করো এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون তারা বলল হে লুত তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তোমাকে বহিষ্কৃত করা হবে লুত বললেন আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি হে আমার পালনকর্তা আমাকে এবং আমার পরিবার বর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করো فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين অতপর আমি তাকে ও তার পরিবারবর্গ সবাইকে রক্ষা করলাম এক বৃদ্ধা ব্যতীত সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত এরপর অন্যদেরকে নিপাত করলাম তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন সুআয়ব তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন মাপ পূর্ণ করো এবং যারা পরিমাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না সোজা দাড়ি পাল্লায় ওজন করো মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না ভয় করো তাকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক সম্প্রদায়কে সৃষ্টি করেছেন তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম তুমি আমাদের মতো মানুষ বই তো নও আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين অতএব যদি সত্যবাদী হও তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও قال ربي أعلم بما تعملون فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم সুয়ায়ব বললেন তোমরা যা করো সে সম্পর্কে আমার পালনকর্তা ভালোরূপে অবহিত অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলে দিল ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আজাব পাকড়া করল নিশ্চয়ই সেটা ছিল এক মহাদিবসের আজাব إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين এই কোরআন তো বিশ্বজাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ বিশ্বস্ত ফেরেস্তা একে নিয়ে অবতরণ করেছে আপনার অন্তরে যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন সুস্পষ্ট আরবি ভাষায় নিশ্চয়ই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে তাদের জন্য এটা কি নিদর্শন নয় যে বনি ইসরায়েলের আলিমগণ এটা অবগত আছে যদি আমি একে কোনো ভিন্ন ভাষীর প্রতি অবতীর্ণ করতাম অতপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না এমনি ভাবে আমি গুনাহাগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুত আজাব অতপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে তারা তা বুঝতেও পারবে না তখন তারা বলবে আমরা কি অবকাশ পাব না তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে আপনি ভেবে দেখুন তো যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাস করতে দেই অতপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হতো তা তাদের কাছে এসে পড়ে তখন তাদের ভোগবিলাস তা তাদের কি উপকারে আসবে আমি কোন জনপদ ধ্বংস করিনি কিন্তু এমত অবস্থায় যে তার সতর্ককারী ছিল স্মরণ করানোর জন্য এবং আমার কাজ অন্যায় আচরণ নয় وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি তারা এই কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্য রাখে না তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين অতএব আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করবেন না করলে শাস্তিতে পতিত হবেন আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين যদি তারা আপনার অবাধ্যতা করে তবে বলে দিন তোমরা যা করো তা থেকে আমি মুক্ত আপনি ভরসা করুন পরাক্রমশালী পরম দয়ালুর উপর যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজ দণ্ডায়মান হন এবং নামাজীদের সাথে উঠা বসা করেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আমি আপনাকে বলবো কি কার নিকট শয়তানরা অবতরণ করে তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী গোনাহগারের উপর يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে ألم تر أنهم في كل কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফিরে এবং এমন কথা বলে যা তারা করে না إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহকে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ